পনেরো নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিম শেখ আলাইকুম সালাম রহমতুল্লাহ আমি অষ্টম শ্রেণীতে পড়ি মাসা আল্লাহ আল্লাহ তৌফিক দান করে আমি মাদ্রাসায় পড়ালেখা করিনি কিন্তু আমার ইচ্ছে মদিনা বিশ্ববিদ্যালয় ইসলাম নিয়ে পড়াশোনা করা আল্লাহ যেন কবুল করেন তৌফিক দান করেন আমি চাইলেও মাদ্রাসায় ভর্তি হতে পারবো না কিন্তু আমি একজন শেখের কাছে কোরআনের আরবি ভাষা ও হাদিস শিখছি তাই আপনি কি বলবেন আমি কি মদিনা বিশ্ববিদ্যালয় ইসলাম নিয়ে পড়াশোনা করতে পারবো ইনশা আল্লাহ তালা পারবেন সেখানে আমি ভর্তির জন্য অ্যাপ্লাই করতে পারবো পারবেন ইনশা আল্লাহ তালা মদিনা ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের জন্য দুটো অ্যাডমিশনের জন্য দুটো পথ রয়েছে বা দুটো পদ্ধতি রয়েছে একটা হচ্ছে আপনি যেসব বেসরকারি কৌমি মাদ্রাসা রয়েছে এমন মাদ্রাসা যেই মাদ্রাসাগুলি মঞ্জুরি প্রাপ্ত মোদিয়া ইউনিভার্সিটি থেকে অথবা সৌদি শিক্ষা মন্ত্রণালয় ওয়াজারাতুল তালিমুল আলী থেকে তাহলে আপনি সেখান থেকে আসতে পারবেন রিকগনাইজড বেসরকারি মাদ্রাসাগুলি থেকে আপনি আসতে পারবেন আর আরেকটা হচ্ছে আলিয়া মাদ্রাসা থেকে অথবা স্কুল থেকে আলিয়া মাদ্রাসার দাখিল অথবা স্কুলের যদি আপনার উচ্চ মাধ্যমিক থাকে বারো ক্লাস পড়া থাকে এ লেভেল তাহলে আপনি অ্যাপ্লাই করার যোগ্য সারা পৃথিবী থেকে বিশেষ করে অমুসলিম দেশগুলি থেকে ইউরোপ থেকে আমেরিকা থেকে রাশিয়া থেকে চাইনা থেকে আমাদের চাইনার পাঁচজন ক্লাসমেট আমার ছিল একশো বিশ জনের মধ্যে হাদিস ফ্যাকাল্টিতে আমরা চার বছর লেখাপড়া করেছি তাদের সাথে তারা সবাই স্কুল কলেজের পড়া কারণ ওইসব দেশে বড় কোনো মাদ্রাসা নেই সুতরাং মাদ্রাসা থেকে পড়ে আসার কোনো সুযোগ নেই তারা মোটেই আরবি জানে না এখানে এসে দুই বছর ভাষা করেছে আরবি পড়ে আর তারা স্কুল কলেজ থেকে এ লেভেল বারো ক্লাস পর্যন্ত পড়ে এসেছে তো ওইভাবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন ভালো মার্কস থাকলে আর কবুল করা তার কারণ কোটা রয়েছে তাদের কবুল করা না করা প্রথম আল্লাহ রবুল আলমের হাতে আর তারপরে যারা দায়িত্বশীল রয়েছে তাদের সিলেকশন আল্লাহ রবুল আলম যেন আপনাকে কবুল করেন